لیکنن من بعد اقوم استحلن الحیر والحریر والخمر والمعظف راہ البخاری نبی موسیٰ لشاری رضی اللہ تعالی عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم لاشراب نناس المتی ویسمنا بےغیر اسمحا و یوزف الر اوسم بل معاذ المغنیت ويكسبهم الله بهم اللہ ويجعل منهم واج المنحم الکردت البخاري الخنازر مسلم সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলাইসাল্লাম আজ জমার খুদ্বাই সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় গান বাজনা বাদ্যযন্ত্র খেল তামাশা খেল তামাশা গান বাজনা বাদ্যযন্ত্র সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ সম্মানিত মসজিদের মুসল্লি আপনাদের মনে রাখা ভালো হবে যেসব পাপের কারণে মানুষের জন্য আল্লাহ তালা জাহান্নাম ঘোষণা করেছেন তার একটি বড় পাপ হচ্ছে গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র শুধু তাই নয় চুরি ডাকাতি রাহাজানি অন্যায় অবিচার এইসব পাপের জাহান নাম ঘোষণা করার সময় আল্লাহ আল্লাহতলা বলেছেন আদাবন আলিম কষ্টদায়ক শাস্তি আর গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র এই সময়ে বলেছেন অপমানজনক শাস্তি একটা লোক অপরাধ করেছে গ্রামের লোকেরা অপরাধের শাস্তি দিয়েছে দশ জুতা দশ ব্যাত একটা লোক অন্যায় করেছে গ্রামের লোক তার অপরাধের শাস্তি উল্লেখ করেছে মাটিতে থুথু ফেলে জিভা দিয়ে চেটে নিতে হবে দুটাই শাস্তি কোনটা বেশি অপমানজনক জি কেন আল্লাহ বললেন গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্রে লিপ্ত হয় যারা তাদের জাহান নামের শাস্তি হল অপমানজনক আদাব মুহিন অপমানজনক শাস্তি খেলতামাশা বাদ্যযন্ত্র দেখে মানুষ চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে কলিজা জুড়িয়ে নেয় তৃপ্তি পায় ল্যাংটা মেয়ে নাচে দেখতে ভালো লাগে তো যেহেতু অন্ত্রে তৃপ্তি পেয়েছে এক বস্তা চাউল চুরি করে নিয়ে গেছে নিয়ে যেতে খুব কষ্ট হয়েছে কিন্তু পাপ এর একটা শাস্তি আছে এক বস্তা চাউল চুরি করে নিয়ে গেছে ও মনে তৃপ্তি পায়নি নিয়ে যেতে কষ্ট হয়েছে কি আহাল পরিবার নিয়ে খেয়েছে জীবন বাঁচিয়েছে তার শাস্তি কঠিন জাহান্নাম কিন্তু অপমানজনক নয় ওটা একটা শাস্তি কি শাস্তি দশ জুতা আর খেলতামশা বাদ্যযন্ত্র এতে কলিজা ঠান্ডা হয় চক্ষু ঠান্ডা হয় মনে তৃপ্তি লাগে ল্যাংটা মেয়ে নাচে খুব ভালো লাগে চক্ষু ঠান্ডা হয় কলিজা ঠান্ডা হয় এই জন্য এর শাস্তি হল অপমানজনক রহস্য অবশ্যই আছে আমি অনুবাদক আল্লাহ তালা ওই ব্যাপারে বলেছেন আদাবুন আলিম কষ্টদায়ক শাস্তি আর খেল তামাশার ব্যাপারে বলেছেন আদাবু মহিন অপমানজনক শাস্তি সেই দিন আপনাদের সুরিটোলা স্কুল মাঠের পাশের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে নামছিলাম তখন দেখলাম ছেলে মেয়ে একসাথে নাচে অনেক মানুষ দেখে খুব জোরে বাদ্যযন্ত্র বাজে অবশ্যই তা হিন্দু লোকের কোনো ব্যবস্থাপনা নয় কোনো মুসলমান আছে ও মুসলিম লজ্জা হয় না সরম হয় না তোমার তোমার একটু লজ্জা হয় না মনে রেখো তুমি তোমাকে এই কথা বলতে এসেছি তুমি হিসাব রেখো খারাপ কাজ করে সমাজে সম্মানী হওয়ার চেষ্টা করিও না ভাল হিসাব ল্যাংটামে নাচিয়ে বাদ্যযন্ত্র দিয়ে যুবক যুবতীকে সমাজের উপরে পাপের উপরে ক্ষিপ্ত করে নিজেকে আপনি বৃত্তশালী মনে করবেন না নিজেকে আপনি সামাজিক কোন লোক মনে করবেন না আপনি তৃতীয় শ্রেণীর মানুষ আপনি থার্ড পার্সেন্ট মানুষ রাস্তাতে যেসব টোকায় ঘুরে বেড়ায় তার চেয়ে আপনি নিম্ন শ্রেণীর মানুষ আপনি মনে রাখবেন এই কাজ কোনো হিন্দু দিয়ে চালু হয়নি এই কাজ কোনো ইহুদি খ্রিস্টান দিয়ে চালু হয়নি আপনি সাবধান থাকবেন মুসল্লি সহ আপনাকে নিয়ে অনেক কথা আছে মনে রাখবেন আপনি কান লাগিয়ে শোনন আপনাকে আমি মুসলিম মনে করি এখন আপনাকে আমি অমুসলিম মনে করি না অতএব আপনি এই কথা শুনতে বাধ্য মহান আল্লাহ বলেন মানুষের মধ্যে হতে যারা খেলতামাশা বাদ্যযন্ত্র গান বাজনা ক্রয় করে অজ্ঞতা বশত মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য হজুয়া আর এইটাকে একটা স্বাভাবিক ব্যাপার মনে করে এইটা একটা ঠাট্টা বিদ্রুপ এইটা একটা স্বাভাবিক ব্যাপার এইটা কোনো কিছু না এরাই ওরা যাদের জন্য আল্লাহ অপমানজনক শাস্তি উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন আমি অনুবাদক সুরাল লোকমান ছয় নম্বর আয়াত জেনাকে হালাল মনে করবে রেশমি কাপড়কে হালাল মনে করবে মদকে হালাল মনে করবে বাদ্যযন্ত্র খেলতামাশাকে হালাল মনে করবে আপনি হচ্ছেন সেই ব্যক্তি যারা আমার উম্মাতের গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে নইলে এই কাজ হয় কি করে খারাপ লাগে না অবশ্য আপনার বাপ হাজি মানুষ মনে হয় আপনিও হজ করেছেন আপনার মাও মনে হয় হজ করেছেন খুব পরহেজগার মানুষ মাও তাহাজ পড়ে আবু মোসা আল্লাহ বলেন রসুল সাল্লাহ বলেছেন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে ওয়াইসম্ন হবে ইসমেহা তবে নাম দিব অন্য ওদের নেতাদের সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে গায়িকা দিয়ে নেতাদের সম্মান করা হয় বাদ্যযন্ত্র দিয়ে গায়িকা দিয়ে এটা আর আমার উম্মাতের মদ ঘরদের কাজ এটা আমার উম্মাতের নিম্ন শ্রেণীর লোকের কাজ এটা আমার উম্মাতের ইতর শ্রেণীর লোকের কাজ আমার উম্মাতের ওরা বের হবে যারা মদ খাবে নাম দিবে অন্য তাদের দায়িত্বশীলের সম্মান করা হবে গায়িকা দিয়ে এবং বাদ্যযন্ত্র দিয়ে অয়েকশো বহমুল্লাহ বেহিমুল আরজা এদের উপরে আল্লাহ ভূমিকম্প চাপাবেন এদের উপরে ভূমিকম্প হবে বাদ্যযন্ত্রের পরিণাম কিন্তু ভূমিকম্প বাদ্যযন্ত্রের পরিণাম কিন্তু ভূমিকম্প আল্লাহ এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন শুকুর আল্লাহ এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন শুকুর আল্লাহ এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন শুকুর কথাটা মনে থাকলে আবার বলবো খুদবার শেষে এখন একটু বলে রাখছি আল্লাহর নবী বলেননি আল্লাহ এদের করে দিবেন গরু আল্লাহ এদের করে দিবেন ছাগল এই কথা বলেননি আল্লাহ এদের করে দিবেন কুকুর এই কথা বলেননি আল্লাহ নবী বলছেন আল্লাহ এদের করে দিবেন বানর এদের করে দিবেন সোর এইটা কেন বানরই একটা প্রাণী পৃথিবীতে যে প্রাণী আর একজনের অনুসরণ করে বানরই একটা প্রাণী যে মানুষের অনুসরণ করতে পারে আমরা যখন ছোট ছিলাম আমাদের গ্রামে বানর খেলা লোক যেত গিয়ে বলতে তোমরা চাউল নিয়ে আসো তা আমরা চাউল দিতাম তো বানরের খেলানো লোকটা এক পর্যায়ে বলতো এই বানর নতুন বউ কিভাবে চলে রে তখন বানর এটা দেখাত বানর অনুকরণ করতে পারে আমার উম্মার যেদিন অনুকরণ করবে সেই দিন এদের উপরে ভূমিকম্প হবে গান বাজনা বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ গান বাজনা বাদ্যযন্ত্র কাদের কাজ হিন্দুদের কাজ এই কথাটা আবার আসবে ইনশাল্লাহ আলোচনার শেষে গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশা হিন্দুদের কাজ আপনার মনে হয় না হিন্দু বাড়িতে বিবাহ লাগলে তিন দিন যাবৎ গান বাজনা বাদ্যযন্ত্র আপনারা দৌড়িয়ে যেতেন সেখানে এটা তো তাদের কাজ আপনার বাড়িতে আসলো কি করে আপনি কখন কখন এদের আচরণে চলে গেছেন কিভাবে চলে গেলেন আপনি ভুলে গেছেন যে আমি মুসলিম এটা করলেন কি করে এটা হয় কি করে আনা রাজিয়াল্লাহ তালান বলেন আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে খুব তাড়াতাড়ি আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন কখন কখনো বানর হয়ে গেছে কখন কখনো শুকুর সর হয়ে গেছে ও বুঝতে পারেনি সন্ধ্যায় ছিল মানুষ সকালে হয়েছে সোর শুকো আমার উম্মাতের উপরে এইটা নেমে আসবে কাজফুন সর্ব ধরনের সমস্যা বিপদ নেমে আসবে মসজিদে মারামারি মসজিদের নেতা নিয়ে হইচই মাদ্রাসাতে মারামারি ধর্মীয় দলে মারামারি রাস্তাঘাটে মারামারি যেখানে সেখানে মারামারি সমস্যা নেমে আসবে আমার উম্মাতের উপরে আল্লাহ রসুল বলেছেন হারাজ রাসুল বলেছেন হারাজ মারামারি হইচই দাঙ্গামা হাঙ্গামা আমার উম্মাতের উপরে বেশি হয়ে যাবে এই তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন তিন সর্বধরনের সমস্যা মারামারি যেখানে সেখানে হয়েছে মারামারি যেখানে যাবেন তাহার সলাতের মধ্যে মারামারি হজের মধ্যে মারামারি যেখানে যাবেন মারামারি লেগে যাবে আমার উম্মাতে যখন তিনটা পাপ হবে এক এই যে সারেবুল ক্ষমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে চোখের সামনে মেয়ে নাচে চক্ষু ঠান্ডা করে বেটা বেটা ধর্ম দেখায় বেটা হজ করেছে বেটা ধর্মকে পাগল পেয়েছে বেটা লজ্জা হয় না সরম হয় না হায়া হয় না বাপ বেটা হজ করেছে স্বামী স্ত্রী হজ করেছে ধর্মকে পাগল পেয়েছে আহলে হাদিস বলে নিজেকে বুক দাবি করে জান্নাত কিনতে চাই বল হিসেব সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে এখনই এই মুহূর্তে করতে হবে এক মিনিট সুযোগ নেই এই মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে মানুষই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে পশু প্রাণী পারে না গরু ছাগল সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে না আল্লাহ বলেছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শুনে না ওলায়কা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো আল্লাহ এখন পর্যন্ত আপনাকে গরু ছাগল বলেননি বলেছেন গরু ছাগলের মতো তার মানে গরু ছাগল সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে না মানুষই পারে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা প্রয়োজন ছিল দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখে উপদেশ নেওয়া প্রয়োজন ছিল শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ভালো কথা শুনে মানা উচিত ছিল শুনেও শুনে না ওরা কান আছে শোনে না উলায়কা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বাল জাল বরং তার চেয়ে খারাপ এখন পর্যন্ত আল্লাহ আপনাকে গরু ছাগল বলেননি বলেছেন গরু ছাগলের মতো কেন গরু ছাগল কোনোদিন সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে না আমি অনেক দিনই আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা আপনাদের সামনে পেশ করেছি অনেক দিনই আমার আব্বা কৃষক মানুষ গরু ছেড়ে ক্রিজে জমি চাষ করার পরে গরু ছেড়ে চলে গেলে আমরা গরু নিয়ে মাঠে থাকতাম যেহেতু পল্লীর আমরা মানুষ তিন দিকে নদী তো গরু যখন ক্ষেতের দিকে যেত তখন আমরা বলতাম থেমে গেছে একটু পরে আবার যাচ্ছে এই জন্যই তো গরু বুঝেও বুঝে নিও তাই তো গরু আমি তো থামতে বললাম থেমেও তো গেল থামার পরে আবার যাচ্ছে তার মানে বুঝেও বুঝে নিও তাই তো গরু মানুষ যখন বুঝেও বুঝে না তখন মানুষ গরুর মতো এখন পর্যন্ত আল্লাহ মানুষকে গরু বলেননি বলেছেন গরুর মতো পশু প্রাণীর মতো তার মানে আবারও বলছি সিদ্ধান্ত মানুষ পরিবর্তন করতে পারে গরু ছাগল সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে না আজকে এই মসজিদে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে জরুরি ভিত্তিতে ক্ষমতা দেখে কোনো কাজ করার চেষ্টা করবেন না ব্যক্তিত্ব দেখে কোনো কাজ করার চেষ্টা করবেন না অর্থ দেখে কোনো কাজ করার চেষ্টা করবেন না বহু মানুষের অর্থ চলে গেছে বহু মানুষের অর্থ যাচ্ছে যাবে ক্ষমতা দিয়ে কোনোদিন মানুষ চিরদিন টিকতে পারেনি অর্থ দিয়ে কোনোদিন মানুষ চিরদিন টিকতে পারেনি দাম্ভিকতা দিয়ে কোনোদিন মানুষ চিরদিন টিকতে পারেনি আপনি নিশ্চিত বিশ্বাস বিশ্বাস করুন এটা একদিন না একদিন খর্ব হবেই হবে অতএব সিদ্ধান্ত পরিবর্তন করা জরুরি আমার উম্মত এমন হয়ে যাবে ওদের উপরে তিনটে বিপদ নেমে আসবে যখন তারা তিনটে পাপ করবে এক যখন তারা নেশাদার দ্রব্য পান করবে দুই যখন তাদের মেয়েরা নাচবে হেডমাস্টারের চলে না মেয়ে নাচানো ছাড়া তার স্কুল চলে না হেডমাস্টার আবার চেয়ারে বসে আছেন মেয়ে নাচছে সামনে বাপে দেখছে বেটি কেমন নাচে ছি ছি ছি ও হেডমাস্টার সাহেব আপনার লজ্জা হয় না আপনি কি সরম লজ্জা বেঁচে খেয়েছেন আপনাকে খারাপ লাগে না বেটি আছে আপনার সামনে আপনি চেয়ারে বসে থাকেন কি করে হায় হায় হায় হায় হায় হায় আপনাকে একটু খারাপ লাগে না আপনি নাকি শিক্ষিত মানুষ আপনি নাকি মাস্টার ডিগ্রি পাস মানুষ আপনি নাকি কলেজের প্রিন্সিপাল আপনি নাকি স্কুলের হেডমাস্টার কে বলেছে আপনাকে হেডমাস্টার আমি যদি আপনাকে অশিক্ষিত মানুষ প্রমাণ করতে না পারি আমি আব্দুল রাজাক জাতির সামনে বক্তব্য দেব না আমি হাজারো দিন বলেছি আজকেও বলছি আপনি জুমার খুদবার পরে আমার সাথে কথা বলেন আপনাকে যদি মূর্খ মানুষ প্রমাণ করতে না পারি আমি আর জীবনে কোনোদিন বক্তব্য দেব না আজকে শেষ করে যাবো আমার উম্মতে যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব বাড়িতে বাজনা বাজে সব দোকানে বাজনা বাজে সব মোবাইলে বাজনা বাজে সব মোবাইলে ল্যাংটামে নাচে সব দোকানে ল্যাংটামে নাচে সব বাড়িতে টিভিতে দেওয়াল ভর্তি টিভিতে ল্যাংটা মেয়ে নাচে তাহাজুদ চলে মাথায় টুপি আছে ধর্ম কি পাগল পেয়েছে ধর্ম হচ্ছে রাজশাহী চাপানামুজের হাওয়াই লাড্ডু দোনে হাত লাড্ডু হয় চাহে খালে যে চাহে উসকো ছোট দে জি নাম ভুল হিসাব এর নাম ধর্ম নয় ধর্ম যার নাম ইমান ধর্ম যার নাম লজ্জা লজ্জা দিয়ে ধর্ম চলে ইমান দিয়ে ধর্ম চলে লজ্জা দিয়ে ধর্ম চলে ইমান দিয়ে ধর্ম চলে আল্লাহ হায়মিনাল ইমান অল ইমান জান্না লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত আল্লাহ হায়াউল ইমান কারণ জমিয়া লজ্জা এবং ইমান একসাথে দুটা জমা ধরে আছে লজ্জা এবং ইমান একসাথে ধরে আছে এই যা রফে আহাদমা রফেল আখারো যখন লজ্জা উঠে যায় ইমান তখন চলে যায় যখন লজ্জা চলে যায় তখন ইমান চলে যায় বলেন তো আপনি দাঁড়িয়ে আছেন মেয়েটা নাচছে কেমন লাগে আপনার লজ্জা আছে এটা আপনার মনে হয় আপনি কি এটা মনে করেন যে আমার আমার এটা ইমানই কাজ হচ্ছে আমি একজন ইমানদার মানুষ এটা আপনার মনে হয় জি না তা হয় না সিদ্ধান্ত পরিবর্তন করুন আল্লাহ আপনাকে তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ আলহি আল্লাহ বারিক আলহ আলহামদুলিল্লাহ আব্বাস বলেন বলেছেন খামরা কুবা নিশ্চয় আল্লাহ তালা মদ নেশাদার দ্রব্য আর জুয়া এবং খেলতামাশাকে হারাম করেছেন চিরদিনের জন্য খেলতামাশা হারাম চিরদিনের জন্য বাদ্যযন্ত্র হারাম চিরদিনের জন্য মদ যেমন হারাম বাদ্যযন্ত্র তেমনি হারাম মদ যেমন হারাম খেলতামাশা চিরদিনের জন্য হারাম আবু হরাইন বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বাতিল প্রত্যেক যে খেলাতে মানুষ সময় কাটায় প্রত্যেক যে খেলতামাশে মানুষ খেলতামাশাই মানুষ সময় কাটায় সেটাই বাতিল সেটাই হারাম সেটাই বাতিল সেটাই হারাম ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন লাবিউল কায়নাত গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশার জিনিস তোমরা বিক্রয় করো না মেয়েদেরকে গান বাজনা খেলতামাশার জন্য বিক্রি করো না কায়নাত তোমরা গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্রকে বিক্রি করো না না গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্রের মাধ্যম তোমরা ক্রয় করো না গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্রের মাধ্যম তোমরা ক্রয় করো না ওয়ালা তুয়াল্লে মোহন না বাদ্যযন্ত্র খেলতামাশা মেয়েদেরকে শিখিয়ে দিও না বাদ্যযন্ত্র গান বাজনা খেলতামাশা মেয়েদের শিখিয়ে দিও না বাদ্যযন্ত্র গান বাজনা খেলতামাশা মেয়েদের শিখিয়ে দিও না সামান সামানো না হারাম গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্রের মাধ্যমে যা পয়সা উপার্জন হবে তাই একেবারেই হারাম টোটালেই হারাম সম্পূর্ণরূপে হারাম গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র নাচের মাধ্যমে যেসব টাকা পয়সা উপার্জন হবে তা চিরদিনের জন্য হারাম রাসুল সাহেব বলেছেন আমি অনুবাদক হেডমাস্টার সাহেব আপনি আপনার স্কুলে নাচের ব্যবস্থা করলেন কেন চাকরি চলে যাবে এই ভয়ে চাকরি ছেড়ে দেবেন রুজি কি এখানে আছেন শেষ কথা তো আছে প্রয়োজনে ভিক্ষে করে খাব কেন শেষ কথা এটা নেই শেষ কথা তো আছে চাকরি ছেড়ে দিতে হবে তো পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে না হকের পরিস্থিতি কোনোদিন অনুকূলে থাকেনি কোনোদিনই থাকেনি আজকেও থাকবে না কেয়ামাত পর্যন্ত থাকবে না সমাজ হকের অনুকূলে থাকে না হক হচ্ছে মনের বিরোধিতা করে আর সমাজ হচ্ছে মন মতো চলে যারা সমাজের নেতৃত্ব দেয় তারা মন মতো দেয় আর হক হচ্ছে মনের উল্টা কাজেই কোনো দিনই হক আপনার অনুকূলে থাকবে না চাকরি ছেড়ে দিতে হবে ব্যবসা করে খাবো তাই মানুষের বাড়িতে কাজ করে খাবো কোনটাই যদি না থাকে শেষে কমলাপুর স্টেশনে যে ভিক্ষা চাইব ভিক্ষা চাইব কেন সারাদিন যদি কমলাপুর স্টেশনে বেগ তুলে দিই মানুষের গাড়িতে সন্ধ্যা হতে তত পাঁচশো টাকা ইনকাম হবে ভিক্ষা করে খাবো কেন ভিক্ষে করে খাবো কেন দেশ মেরে খেয়েছে কমলাপুর স্টেশন মেরে খেয়েছি নাকি ওখানে আমাকে গেলে কেউ যেতে দিবে না সারাদিন ব্যাগ তুলে দিব আমি মানুষের গাড়িতে আমার টাকা হবে ইনশাল্লাহ হবে হবে দিন মজুরি করে খাবো আমি এখানে কেন চিরদিনের জন্য গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র এগুলো হারাম এর মাধ্যম হারাম এই শিখিয়ে দেওয়া হারাম এর মাধ্যমে পয়সা উপার্জন হারাম দোকানে টিভি রেখে ল্যাংটা মেয়ে নাচিয়ে যত পয়সা উপার্জন করেছেন সবই হারাম এই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না দোকান গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র নারী নাচা থেকে বিরত রাখতে হবে লাভ কম হবে এটাই ভালো আছে একদিন বড় লোক হবেন কেন ব্যবসা করে বড় লোক হতে হয় অন্তত পঁচিশ তিরিশ বছর বয়স লাগবে পয়সা বেশি হতে প্রথমে হবে চকলেটের তারপরে হবে কলা তারপর হবে কাপড়ের তারপর হবে আরো কিছু তারপর হবে বিদেশ থেকে ব্যবসা বাণিজ্য কোটি কোটি টাকার অন্তত বিশ থেকে পঁচিশ বছর লাগবে একদিনই আপনি ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে গেলেন কেন ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করা হবে না ওটা হারাম ওই কোটি টাকাকে লাথি মেরে ছুড়ে মারতে হবে একটা লোক যার মারা গেছে জানাজা হবে তালা রসুল সামনে দাঁড়িয়েছেন এখন জানাজা করবেন দাঁড়ানোর পরে বলছে এই শোনো এর কি কর্জ আছে বলে জি হ্যাঁ কর্জ আছে আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা সলাত আদায় করো আমি গেলাম আল্লাহ রসুল জানাজা করবেন না যা ঋণ আছে তার জানাজা হবে না তোমরা করো আমি গেলাম আল্লাহ আমি ঋণ দিয়ে দেবো আমি পরিশোধ করবো আমি জিম্মেদার আমি জিম্মেদার আচ্ছা আচ্ছা ঠিক আছে জিম্মেদার দাঁড়ালে তিনি জানাজা করালেন ছেলে মেয়ের তালে পড়ে কোটি টাকা ঋণ করে ব্যবসা করতে চাও এ ব্যবসার প্রয়োজন আছে শতবার বলছি যে আমি কলা বিক্রি করে ব্যবসা করবো এই কথা মনে হয় না একদিনই এভাবে ব্যবসা করতে চান কেন হিসাব পরিবর্তন করুন হিসাব বাতিল খেল তামাশা বাদ্যযন্ত্র চিরেদনের জন্য হারাম আব্দুল আব্বাস রাজিয়াল বলেন রাসুল সাল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহ তালা হারাম করেছেন নিশ্চয় আল্লাহ তালা বাদ্যযন্ত্র খেলতামাশাকে হারাম করেছেন নিশ্চয় আল্লাহ তালা পুতুলকে হারাম করেছেন পুতুল আব্দুল সাহেব আয়েশা পুতুল নিয়ে খেলাতেন পুতুল হারাম মানে জি না আয়েশা যে পুতুল নিয়ে খেলাতেন সেটা ছিল কাপড়ের বানানো আর আপনার মেয়ের হাতে যেটা আছে সেটা প্লাস্টিকের তৈরি এটা নগদ মূর্তি এটা নগদ মূর্তি হুজুর ভুল বলেছেন বাড়িতে ঢোকার পরে বাড়িতে শোকে যে যত পুতুল আছে স্বর্ণের হোক আর হিরামুক্তা মানিক্যের হোক তাকে আগে শোকেশ থেকে বের করে ভাঙতে হবে ভাঙ্গের সময় একটু দাঁত মিটকিট করে এগুলো লাত্তি মেরে ভাঙতে হবে যদি না পারেন আপনি মুনাফেক আপনি বক্তব্য শুনে মুনাফিকি করেন আপনি মুনাফেক আপনি বক্তব্য শুনে মুনাফিকি করেন ধর্মের সাথে ফাইজলিমি করে কোনো লাভ হবে না আপনাকে আমি অনুরোধ করে বলছি আপনার ঘরের কোনো জায়গাতে পুতুল থাকতে পারে না কাঁকড়া হোক মাছ হোক দেখেছেন মানুষ মানুষের ইমানকে ধ্বংস করবে সেই জন্য কত কৌশল আয়নাটা হচ্ছে রুই মাছ আয়নাটা কি রুই মাছ খাটে ময়ূর সাজানো আছে ময়ূর ঢাকা চিড়িয়াখানায় কোনোদিন ঢুকেছেন কি না ঢাকা চিড়িয়াখানাতে ঢাকা জাদুঘরে ঢাকা জাদুঘরে দুইটা খাট আছে একটা টাঙ্গাইলের আর একটা হচ্ছে যশোরের যশোরের খাট দুটার পায়া চারটে পায়া চারটার নিচ হচ্ছে বাঘ বাঘের পিঠের উপরে চারটা পায়া আছে এই পিঠের উপরে দাঁড়িয়ে আছে ওই পায়াটাতে চারজন মহিলা আছে চারদিকে মুখ করে আছে খুব ন্যাক্কারজনক করে তাকে সাজানো আছে এরপরে এই পায়াটাতে এই যখন মহিলা সাজানো হয়েছে এরপরে শোয়ার জায়গা এই শোয়ার জায়গাতে আবার চারটা মহিলা আছে ভিতর দিকে মুখ করে নিচের দিকে চারটা মহিলা বাহির দিকে মুখ করে আছে আর উপরে গিয়ে চারটা মহিলা ভিতর দিকে মুখ করে আছে আর ভিতর দিকে মুখ করে আছে মহিলার ধরে আছে ঘোড়া সবাই ঘোড়া হাতে করে আছে চিন্তা করেছেন টাকা থাকলে মানুষ কি করে ভেবেছেন আপনি এটা কতদিন বানাতে লাগতে পারে দেখেছেন পুতুল কিভাবে মানুষ ভালোবাসত সব এগুলো হিন্দুদের কাজ এগুলো একেবারেই হারাম টোটালি হারাম সম্পূর্ণরূপে হারাম আবদুল্লাহ উমার বলেন নাফে বলেন স্বামী আবদুল্লাহ মাজামির আবদুল্লাহ কানে বাদ্যযন্ত্র শুনতে পেলেন ফা হ্যাঁ, শোনার সাথে সাথে তিনি দুই আঙ্গুল তার কানের ভিতরে ঢুকিয়ে দিলেন আবদুল্লাহ উমার বাদ্যযন্ত্র শুনলেন শোনার সাথে সাথে দুই আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে দিলেন এরপর রাস্তা থেকে দূরে চলে গেলেন দূরে চলে যাওয়ার পরে বলছেন নাফে যে হালতা সমস্যায়ন তুমি কি এখন বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ কালাল্লাহ জিনা এখন বাদ্যজনক তো শুনতে পায় না রাফা ওজনে ইসবাই হেমিন ওজনাই হে তখন তিনি তার কান থেকে আঙ্গুল দুটা সরালেন এরপরে বলছেন সামিয়া রসুল্লাহ ইসলাম ইসলাহাজা বা সানাম ইসলাহাজা নাফে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একদিন এইরকমই বাদ্যযন্ত্র শুনেছিলেন তারপরে এইরকমই করেছিলেন আমি যেমন করলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বাদ্যযন্ত্র শুনে দুই আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে দিলেন এরপরে রাস্তা থেকে সরে গেলেন সরে গিয়ে আমাকে বলছেন আবদুল্লাবিন উমার যে তুমি কি বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ তখন আমি বললাম জিনা আল্লাহ রসুল এখন আমি শুনতে পাচ্ছি না তখন আল্লাহ রসুল তার দুই কান থেকে দুই আঙ্গুল সরালেন এবার আপনি বলেন বাদ্যযন্ত্র হালাল না হারাম শোনেন ক্ষমতা এখানে দেখাবেন গাড়িতে উঠেছেন বাজনা বাজছে এই ছেলে বাজনা বন্ধ করো করেননি এই ছেলে শোনো আমাকে ভালো লাগে না খারাপ লাগে তুমি বাজনা বন্ধ করো শুনে না এ বেটা বাজনা বন্ধ না করলে আমি লাথি দিয়ে তোর বাজনা ভেঙে দিব রে এর নাম ক্ষমতা দলীয় দাপটে মানুষকে জেলে দেন কেন ঢাকা জেলায় হাজারো মানুষ আছে বিশ তিরিশ বছর থেকে আছে ও নিজেই জানে না আমি কেন জেলে জজও জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি কেউ জানে না ঘটনা কি অথচ সে জেলে এর নাম দলীয় দাপট এর নাম ক্ষমতা ক্ষমতা এইখানে কেন এইখানে কেন ভাতিজার দোকানে বাজনা বাজছে বেটা না বাবা বাজনা খারাপ প্রথম কাজ এটা নয় এই কিরে বাজনা লাঠি দিয়ে ভেঙে দেবেন টিভিটা কেন এর নাম ক্ষমতা এটা প্রথম কাজ যদি সম্ভব না হয় বেটা এটা ভালো নয় এটা বন্ধ কর যদি সম্ভব না হয় এই কথাটা যদি বলা সম্ভব না হয় তাহলে ঘুরে দাঁড়াবেন ভাতিজাকে ঘৃণে করি তার কাজকে ঘৃণে করি এখন ইমান আছে ইমান তিন ভাবে হয় একটা দেখে লাথি দিয়ে ভেঙে দিতে হবে এটা হলো ইমানের প্রথম অংশ যদি এটা সম্ভব না হয় মুখে ঘৃণা বলতে হবে যদি এটা সম্ভব না হয় ঘৃণা করে সরে দাঁড়াতে হবে এর নাম ইমান এটা হলো তিন নম্বর ইমান এতক্ষণ পর্যন্ত ছিল এক আর দুই আমি আপনাকে বুঝাতে পারলাম না ঘটনা আসলে কি সমান রাজি আল্লাহ বলেন মাওলা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রাসুলের বাড়ির গোলাম আল্লাহ রাসুলের গোলাম সহবান হচ্ছে আল্লাহ রাসুলের গোলাম গোলাম বলছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমার উম্মাতের ব্যাপারে আমার যেটা সবচেয়ে বেশি ভয় আমার উম্মতের ব্যাপারে আমার যেটা সবচেয়ে বেশি ভয় আমার উম্মতের ব্যাপারে আমার যেটা সবচেয়ে বেশি ভয় এক আইম্মতা মুজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুরও পাবেন আপনার বাদ্যযন্ত্রের পক্ষে হুজুরও পাবেন আপনি আপনার দলের পক্ষে যে কোনো পাপের পক্ষে আপনি হুজুর পাবেন যে কোনো পাপ যে কোনো অন্যায়ের পক্ষে আপনি হুজুর পাবেন যে কোনো বেদাতের পক্ষে আপনি হুজুর পাবেন যে কোনো শির্কের পক্ষে আপনি হুজুর পাবেন মনে কিছু নিয়েন না আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই আপনাকে আমি খুব ভালোবাসি আমি এখানে এসেছি জন্য বলছি এই সুরিটোলা মালিটোলাতে বংশালে বহু মানুষ বেদাত লালন পালন করছে বেদাতকে পালন করে বহু মানুষ ধর্মের দহায় দেয় ভুল হিসাব ভুল হিসাব এই শিল বেদাতকে বাধ্য মারতে হবে একেবারে খালেস হতে হবে অন্তরটা খালি থাকবে একবারে কোন বড় আলেম বলল যে জুনাব এটা বিদাত তাই আমরা তো অনেকদিন থেকে করছি আচ্ছা ঠিক আছে আর একটু আপনি দেখেন আরো পাঁচজনকে জিজ্ঞাসা করার পরে যদি সত্য সত্য এটা বেদাত হয় তাহলে একে ভালোবাসতে হবে না গায়ের জোরে ধর্ম মানিয়েন না ধর্ম লাল পালন করতে গিয়ে বেদাত লালন পালন করিয়েন না শীত লালন পালন করিয়েন না যে কোনো পাপের পক্ষে আপনি আলেম পাবেন কথা আল্লাহর নবী বলেন আমি বলিনি দুই আমার উম্মত মূর্তি পূজা করবে বহু মানুষ দেখবেন হিন্দুদের মেলাতে যাচ্ছে সমর্থন জানাচ্ছে আচ্ছা ঠিক আছে থাকো ভালো বহু মানুষ এবং কোনো পাপ মনে করে না মেলাতে যাচ্ছে ওদের দিন পালন করার স্বাগতম জানাচ্ছে আল্লাহ নবী বলছেন আমার উম্মাদ মূর্তি পূজা করবে মূর্তি পূজাকে সমর্থন করে মূর্তি পূজার পাশে যায় মূর্তি পূজাকে মূল্যায়ন করে এটা আমার উম্মাদ করবে এই কথা তিনি দুঃখ করে বলেছেন এই কথা তিনি আফসোস করে বলেছেন তারপরে বলছেন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে মসজিদ থেকে বের হওয়ার আগে তোবা করতে হবে জীবনে আর কোনোদিন খেল ব্যবস্থা করব না জীবনে আর কোনোদিন জিন্দগি আর কোনোদিন খেল বাদ্যযন্ত্রের ব্যবস্থা করব না আগে তোবা করবেন তারপরে কোনো কথা দুঃখ করে তিনি বলেছেন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে খেল তামাশা বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ নগ্ন হয়ে নাচা হিন্দুদের কাজ এগুলো তাদের পক্ষ থেকে চলে এসেছে দিবস পালন করা ইহুদি খ্রিস্টানের কাজ ছবি মূর্তি তৈরি করে যেখানে সেখানে মানুষের ইমান ধ্বংস করা হিন্দুদের কাজ ইহুদি খ্রিস্টানের কাজ পরিকল্পনা করে ইহুদি টাকা দেয় খ্রিস্টান মাঠ করবে মুসলমান পরিকল্পনা করে ইহুদি টাকা দেয় খ্রিস্টান মাঠ করবে মুসলমান আপনার বাড়িতে আজ থেকে যেন আর কোনোদিন ছবি মূর্তিকে মূল্যায়ন করা না হয় পুতুলকে যেন মূল্যায়ন করা না হয় রাসুল সাল্লাম বলেছেন চিরদিনের জন্য আমি পুতুল মূর্তি হারাম করলাম চিরদিনের জন্য মূর্তি আপনার হারাম আপনাকে আমি বলিনি এই কথাটা বুঝাতে গিয়ে ওই ছেলে কুসন্তান ওই ছেলে খারাপ সন্তান ওই ছেলে কুসন্তান ওই ছেলে খারাপ সন্তান ওই ছেলে অশিক্ষিত বর্বর অসভ্য সন্তান কে যে বাপ মরার পরে বাপের ছবিটা সুন্দর করে বেঁধে বাড়িতে ঝুলিয়ে রেখেছে এ অশিক্ষিত এ বন্য এ বর্বর এ অসভ্য এ কুসন্তান ভালো সন্তান কে ভালো ছেলে কে শিক্ষিত ছেলে কে বুদ্ধিমান ছেলে কে ওই ছেলে শিক্ষিত ওই ছেলে বুদ্ধিমান ওই ছেলে হুঁশিয়ার যেই ছেলে বাপের কবর দিয়ে আসার পরে বাপের একটা হজ করা ছবি ছিল পাসপোর্ট সাইজের বাড়িতে ঢোকে ছবিটা বের করে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে কবরের পাশে গিয়ে বলছে হাত তুলে রব্বির হামহুমা তোমার রব্বায়ানি সাগিরা হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো ভালো অবস্থায় যেভাবে দেখেছিল রব্বে ফিরলি বলে বলে দাইয়া হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো আমার বাপ মাকে ক্ষমা করো আল্লাহ মাগ ফিরলে মাহাদিন হে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো তাকে উচ্চ মর্যাদা দান করো তুমি তার কবরকে প্রশস্ত করো তুমি তার কবরকে আলোকিত করো আল্লাহ ফিরলাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো অরাহামহ তার প্রতি তুমি রহমত নাজেল করো অফিহি তুমি তাকে মাফ করো অফান তুমি তারপর তা তারপরে নিরাপত্তা অবতীর্ণ করো ও নজলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও মাদ খালাহু আল্লাহ তুমি আমার বাপের থাকার জায়গা প্রশস্ত করে দাও মাই ও সলজল কায়দা সবল দানাস আল্লাহ তুমি আমার বাপকে ঠান্ডা পানি দিয়ে তুষার দিয়ে বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় অব্দেল হু তারান খায়রান মিন দারিহি দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও ওহালান খায়রান মিন আহালেহি দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও ওয়াজাউজান খায়রান যাও যেহি দুনিয়াতে যে স্ত্রী ছিল আমার বাপকে তার চেয়ে ভালো স্ত্রী দাও অৎখেলহুল জান্না তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও বাঁচাও এ হলো সুসন্তান আমি বুঝাতে না পারি আমি অক্ষম আমার অক্ষমতার দরুন আমি জাতিকে বুঝাতে পারলাম না এর জন্য আমি দুঃখিত আল্লাহকে বলি তুমি তো সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো তুমি তো সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো এরকম কোন মানুষ দেও না যারা দাম্ভিকতার সহিত নির্বিঘ্নে নির্বিধায় তোমার কথা এবং তোমার নবীর কথা সকলের সামনে বলতে পারে তুমি এটা পারো তুমি এটা করো আর যদি আমাদেরকে দিয়েই তুমি খিদমত দিতে চাও তাহলে তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো জাতি যেন আমাদেরকে কবুল করে আর আমরা যেন এভাবে বলতে পারি তুমি এই তো বিজ্ঞান করো তুমি তো সবকিছু পারো সম্মানিত দিনই ভাই খেলতামাশা বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম খেলতামাশা বাদ্যযন্ত্রর কাজ ব্যবস্থা মাধ্যম হারাম খেলতামশা বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করা হারাম বিক্রি করা হারাম শিখিয়ে দেওয়া হারাম এর উপার্জিত পয়সা হারাম একে বাড়ি হারাম টোটাল এই হারাম সম্পূর্ণরূপে হারাম আজকের জুমার খুদ্বার শেষ হাদিস ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারামবোর্ড তাস গেমস এই সব খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শুকুরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল আজকে মসজিদ থেকে বের হয়ে স্ত্রীকে ডাকবেন খানা পরে খাদ্য পরে এই খালেদা শোনো এই বাড়িতে চিরদিনের জন্য গেমস হারাম ছেলেকে তুমি গেমস খেলতে লাগিয়ে দিয়ে স্টার জালসা দেখো আমি এই সংসার পরিচালনা করি শোনো আমি আহালে হাদিস মানুষ বংশ সূত্রে আহলে আদিস চিরদিনের জন্য আমার বাড়িতে ইস্টার জাল সাহারাম চিরদিনের জন্য আমার বাসায় গেম সাহারাম শোন আমার বাচ্চাদেরকে ফুল দিয়ে আদর করো আমার ঘরকে ফুল দিয়ে সাজিয়ে দাও সর্ব ধরনের ফুল থাকবে আমার ঘরে সর্ব ধরনের পৃথিবীর উন্নত মানের প্রাকৃতিক দৃশ্য থাকবে আমার ঘরে কোন ছবি মূর্তি থাকবে না যত উন্নত মানের প্রাকৃতিক দৃশ্য আমার ঘরে থাকবে আমার বাচ্চারা ঢাকার সবচেয়ে যেটা দামি পোশাক কাপড় চোপড় জুতা স্যান্ডেল সেটা আমার বাচ্চারা পরবে আমি সম্ভ্রান্ত পরিবারের মানুষ আমার ছেলে মেয়ে আহান পরিবার সম্ভ্রান্ত সবাই দামি পোশাক পরবে দামি জুতা স্যান্ডেল পরবে আমার বাড়িতে থাকবে সর্ব ধরনের ফুলের দৃশ্য আমার বাড়িতে থাকবে সর্ব ধরনের উন্নত মানের প্রাকৃতিক দৃশ্য নতুন ও পুরাতন কোন ছবি মূর্তি থাকবে না চিরদিনের জন্য আমার বাড়িতে ছবি মূর্তি হারাম সম্মানিত মসজিদের মুসল্লি আলোচনার শেষে এসে আবারও আপনাকে বলছি চৌষা ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস গেমস এই ধরনের বসে থাকা খেলা পৃথিবীতে যত আছে কেয়ামত পর্যন্ত যত তৈরি হবে সব হারাম একেবারেই হারাম টোটালেই হারাম সম্পূর্ণরূপে হারাম পরের ব্যাখ্যা রসুল বলছেন ফাঁকা আসাম আল কাসেম কেউ যদি এই খেলা অংশগ্রহণ করে সে রাসুলের নাফারমানি করলো হাতটা শুকুরের সরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল আর রাসুলের নাফারমানি করলো চিরদিনের জন্য আমাদের বাড়ি থেকে ছবি মূর্তি খেলতামাশা বিদায় নিবে এটাই ইমানই দাবি মসজিদের সকল দিনই ভাই বোন বলকে বলছি আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি আপনি আমার আন্তরিক দিনই ভাই আপনি আমার আন্তরিক দিনই বোন আপনার সাথে আমার কোন লেনদেনে কথার দুই হয়নি কোনদিন আপনি আমাকে ভুল বুঝিয়েন না ভুল বেঝে বুঝে কোনোদিন কোনো দুর্বল মন্তব্য নিয়েন না আমি আমার জীবনে ২৬ বছর থেকে দিন প্রচার করছি আমি কোনোদিন একটা বাক্য স্বার্থে বলেছি তা আমার জানা নেই আমি একটা পদক্ষেপ স্বার্থে বলেছি তা আমার জানা নেই আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন যেটা বলেছি সেটা সত্য সত্যই আরাম আপনাকেই ছাড়তে হবে আপনি পারবেন মানুষই পারে অতএব মানুষের পরিচয় দিয়ে আপনি ছেড়ে দিবেন আমি আপনার দিলি ভাই হিসাবে ভাবে পরামর্শ দিচ্ছি হারাম কাজকে ঘৃণা করে ত্যাগ করবেন আল্লাহ কবুল করো আল্লাহ আমিন আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো আমাদের মুরব্বীরা এইসব মাদ্রাসা মসজিদকে যুগ যুগ ধরে আবাদ করে এসেছে তারা দুনিয়া থেকে চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমাদের বাচ্চাচা চাচা খালা ফুফু অতীতে যারা চলে গেছে কবরে আছে তুমি তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো আমরা মসজিদের মুসল্লি জুমার দিন অন্তর থেকে বলছি তুমি একটু আমাদের কথা কবুল করো আমাদের দাবি তুমি কবুল করো আমাদের পিতামহের তুমি কবরের শাস্তিকে মাফ করে দাও তাদের কবরকে আলোকিত করে দাও আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছি তুমি তাদেরকে আরোগ্য দান করো তুমি তাদেরকে সুস্থতা দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো এই খেলতামাশা গান বাজনা বাদ্যযন্ত্রকে চিরদিনের জন্য যেন বাড়িতে হারাম করে দিতে পারি এই তৌফিক তুমি দান করো এই ব্যাপারে কোনো দিন যেন কাউকে পরামর্শ না দিই কেউ যদি পরামর্শ চাই তাহলে একবার আগুনের মতো ক্ষিপ্ত হয়ে যেন তাকে বাধা দিতে পারি তুমি এই তফিক দান করো এই দাবি এই দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুদ্া এখানে শেষ করলাম সাল্লাহ আলাইহে ওসাল্লাম